আয়সা রদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন আমরা জুলকাদার পাঁচ রাত থাকতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে রওনা হলাম হজ আদায় ব্যতীত আমাদের আর কোনো উদ্দেশ্য ছিল না মক্কার নিকটবর্তী হলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের আদেশ দিলেন যাদের নিকট কুরবানির জন্তু নেই তারা বাইতুল্লাহ তাওয়াফ এবং সাফা মারোয়া সাই করার পর ইহরাম খুলে ফেলবে আইসা রদিল্লাহ তালাহা বলেন কুরবানির দিন আমাদের নিকট গরুর গোস্ত পৌঁছানো হলো আমি জিজ্ঞেস করলাম এগুলো কিসের বলা হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে কুরবানি আদায় করেছেন ইয়াহিয়া রহমতুল্লা আলহি বলেন আমি হাদিসটি কাসেম ইবনু মোহাম্মদ রহমতুল্লাহ আলহি এর নিকট বর্ণনা করলে তিনি বললেন আল্লাহর কসম বর্ণনাকারিণী এই হাদিসটি আপনার নিকট সঠিকভাবে বর্ণনা করেছেন